ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন শীঘ্রই স্বজনপ্রীতির বিস্তৃতি ঘটবে এবং এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করতে পারবে না সাহবাগন বললেন হে আল্লাহ রসুল ওই অবস্থায় আমাদের কি করতে বলেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে আর তোমাদের প্রাপ্য আল্লাহর কাছে চাইবে